এই মানুষ তুমি মানুষ হবে কবে এই মানুষ তুমি মানুষ হবে কবে আচরণটা কত দিন আর পশুর মতো রবে এই মানুষ তুমি মানুষ হবে কবে মানুষ জাতি হয়ে যদি নিয়ম ভাঙ্গ নিরবধি তাহলে কি এই সমাজে মানুষ কেহ কবে এই মানুষ তুমি মানুষ হবে কবে এই মানুষ তুমি মানুষ হবে কবে মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষেরও ক্ষতি নিজের পায়ে কুরান মেরে টেনে আনো দুর্গতি মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষেরও ক্ষতি নিজের পায়ে কুরান মেরে টেনে আনো দুর্গতি তাহলে তোমার মানবতায় আছে কোন পাগলে কবে এই মানুষ তুমি মানুষ হবে কবে আচরণটা কত দিন আর পশুর মতো রবে এই মানুষ তুমি মানুষ হবে কবে এই মানুষ তুমি মানুষ হবে কবে শিক্ষা দিয়ে দুহাত ছুঁয়ে নাও যে ঘুষের টাকা তারপরেও বলবে তোমার ইমান আছে পাকা শিক্ষা দিয়ে দুহাত ছুঁয়ে নাও যে ঘুষের টাকা তারপরেও বলবে তোমার ইমান আছে পাকা আর কতকাল এই হারামি চলবে যে এভাবে এই মানুষ তুমি মানুষ হবে কবে আচরণটা কত দিন আর পশুর মতো রবে এই মানুষ তুমি মানুষ হবে কবে এই মানুষ তুমি মানুষ হবে কবে পশুর তো নীতি আছে মানে বিধাতাকে মানুষ নামের চিড়িয়া তুমি ভুলে আছো তাকে পশুর তো নীতি আছে মানে বিধাতাকে মানুষ নামের চিড়িয়া তুমি ভুলে আছো তাকে মানুষ নামের পশু তুমি দেখো একটু ভেবে এই মানুষ তুমি মানুষ হবে কবে আচরণটা কত দিন আর পশুর মতো রবে এই মানুষ তুমি মানুষ হবে কবে এই মানুষ তুমি মানুষ হবে কবে মানুষ হয়ে নির্দোষ যত নাও জনতার প্রাণ কে বলেছে ওই হায় না মানুষের সন্তান মানুষ হয়ে নির্দোষ যত নাও জনতার প্রাণ কে বলেছে ওই হায় না মানুষের সন্তান অমানুষের এই দাপটে মানুষ কেমনে রবে এই মানুষ তুমি মানুষ হবে কবে আচরণটা কত দিন আর পশুর মতো রবে এই মানুষ তুমি মানুষ হবে কবে এই মানুষ তুমি মানুষ হবে কবে এমনি করে না জানি আর চলবে কত কাল বেড়ে যদি চলে শুধু অমানুষের দল এমনি করে না জানি আর চলবে কত কাল বেড়ে যদি চলে শুধু অমানুষের দল মানুষ দেখতে মানুষ তখন জাদু ঘরে যাবে এই মানুষ তুমি মানুষ হবে কবে আচরণটা কত দিন আর পশুর মতো রবে এই মানুষ তুমি মানুষ হবে কবে মানুষ জাতি হয়ে যদি নিয়ম ভাঙ্গ নিরবধি তাহলে কি এই সমাজে মানুষ কেহ কবে এই মানুষ তুমি মানুষ হবে কবে আচরণটা কত দিন আর পশুর মতো রবে এই মানুষ তুমি মানুষ হবে কবে এই মানুষ তুমি মানুষ হবে কবে এই মানুষ তুমি মানুষ হবে কবে এই মানুষ তুমি মানুষ হবে কবে